السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রামাদান বিষয়ক আমাদের আজকের এই আলোচনায় পবিত্র মাহে রামাবান আমাদের মধ্যে এসেছে একটা সুন্দর সওগাত নিয়ে হাদিয়া নিয়ে এবং মুসলিম উম্মার জন্য অত্যন্ত চমৎকার বার্তা নিয়ে আমরা আল্লাহ শুকর আদায় করছি যিনি রমাদানের মতো মহান অতিথিকে আমাদের কাছে প্রেরণ করেছেন রমাদান বৈফুন করিম ও আদিম আমাদের কাছে অতি সম্মানিত একজন অতিথি এই অতিথির আগমনে সারা বিশ্বে মুসলিমদের মধ্যে একটা বিশেষ সাড়া পড়ে যায় কি সেই সাড়া আমরা আল কোরআনের মধ্যেও সেই ধ্বনিটা শুনতে পাই যেখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন শাহরু রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিনাস ওবাইনাত মিনাল হুদা ওয়াল ফরকান রমাদান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং হেদায়তের প্রমাণস্বরূপ সুতরাং রামাদান হচ্ছে আল কোরআনের মাস যেটি আরও অত্যন্ত স্পষ্টভাবে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন সোরা আল কাদের মধ্যে তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইন্দর কদর ওয়ামা আদরা লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে মিন আল শাহর নিশ্চয়ই আমরা কদরের রজনীতে এই কোরআনকে নাজিল করেছি আর তুমি কি জানো কদরের রজনী কি কদরের রজনী হাজার মাসের চেয়ে উত্তম তাহলে রামাদান মাসের মধ্যে হচ্ছে লাইলাতুল কাদার এবং এই লাইলাতুল কাদারে আল্লাহ রাবুল আলমিন আল কোরআন নাজিল করেছেন সুতরাং আল কোরআনের আহ্বান নিয়ে প্রতি বছর রমাদান আমাদের কাছে আসে রমাদান আরও কিছু সৌগাত নিয়ে এসেছে আমাদের কাছে যেটি আমাদের প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন বখারি মুসলিমের হাদিতে যেখানে বলা হয়েছে ইদা দাখালা রমাবান অথবা ইদা জয়া রমাবান فتحت أبواب الجنة وغلقت أبواب النيران وصفدت الشياطين أو مرضت مرضت الشياطين বলা হয়েছে যখন রমাদান আসে রমাদান প্রবেশ করে আমাদের জীবনে আমাদের জগতে তখন জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তান তথা বড় বড় শয়তানদেরকে শৃঙ্খলিত করে রাখা হয় অর্থাৎ মহান রাব্বুল আলামিন রমাদানের মতো মহান অতিথির একটা পরিবেশ তৈরি করছেন যাতে মানুষ অনেক ভালো থাকে অনেক ভালো ফিল করে এবং যাতে করে আজাবের পথটা অনেকটি রুদ্ধ হয়ে যায় বাধাগ্রস্ত হয় যাতে জাহান্নামের দিকে মানুষ যাওয়ার পথে আর অগ্রসর না হয় বরং যারা জাহান্নামের আমল করার জন্য আগ্রহী হয় যে সমস্ত লোকরা এই ব্যাপারে কুমন্ত্রণা দেয় তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজানের পরিবেশ তৈরি করা হয় এভাবে আমরা আরো দেখি রমাদান মাস আমাদের কাছে দোয়া কবুলে সওগাত নিয়ে আসে যেটি রসুল সাল্লা সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান সেটি হচ্ছে এরকম لكل مسلم دعوة مستجابة يدعو بها في رمضان প্রত্যেক মুসলিমের জন্যই রয়েছে দোয়া যা সে করে থাকে এবং সেটা দাওয়া মুস্তাজাবা হাদিসের মধ্যে বলা হয়েছে ইমাম আহমদী হাদিসটি বর্ণনা করেছেন রমাদান মাসের মধ্যে লাইলাতুল কদরের মতো রজনী মহান এক রজনী আছে পৃথিবীর শ্রেষ্ঠ রজনী যেটা শুরুতেই আমরা আপনাদের সামনে পেশ করেছি এবং কদরের সেই আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি রমাদান আমাদের কাছে নিয়ে আসে মাগফেরাতের বার্তা যেটি আমরা বুখারি মুসলিমের হাদিসে রেসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে জানতে পারি আবু হরাই আল্লাহ আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন সেটি হচ্ছে মান সামা রমাদানা যে ব্যক্তি ইমানের সাথে অর্থাৎ ইমানটাকে অ্যানশিওর করে নিশ্চিত করে ইমানটাকে ধারণ করে এবং সওয়াবের আশায় রমাদান মাসের সিয়াম পালন করল তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হলো পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া এটা যে প্রত্যেক মুসলিমের জন্য কত বড় একটা সুসংবাদ তাতে তার হৃদয় দেহমন জড়িয়ে যায় রমাদান এত সব সুন্দর সুন্দর বাণী নিয়ে এত সব সুন্দর এবং আকর্ষণীয় কর্মসূচি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে রমাদান হাজির হয়েছে অনেক গিফট নিয়ে হাদিয়া নিয়ে এসব হাদিয়ার মধ্যে আছে যেমন সিয়াম সিয়াম সবচেয়ে বড় হাদিয়া কেন বলছি এ কথা প্রিয় দর্শক কারণ এর যে বিশাল পুরস্কার সেটা অন্য সকল পুরস্কার যেতে ব্যতিক্রম আমাদের প্রিয় নবী সাল্লাম আল্লাহ তালার কিছু কথা হাদিসে কুদ্সের মধ্যে তুলে ধরেছেন এবং সেখানে বলা হয়েছে কুল্লু আমল ইবনে আদম আলাহু আল হাসানা তুমিন হবে আশ্রয় আনসা আলিহা বনি আদমের সকল আমল তার জন্য একটা নেকি দশটা নেকিতে পরিণত হয় অর্থাৎ দশ গুণ বাড়ে এবং বাড়তে বাড়তে ইলাসাবিন এটা সাতশো গুণ পর্যন্ত বেড়ে যায় আমলের পারফরমেন্স এবং সুন্দর আদায়ের কারণে ভালো নিয়াতের কারণে ইত্যাদি কিন্তু সিয়ামের হিসাবটা আলাদা বলা হয়েছে এল্লা সিয়াম ফাইনাহুলি ওয়ান সৌমের কথা আলাদা কারণ সৌম আমার জন্য রাখা হয়েছে আমি এর পুরস্কার দেব আল্লাহ বলছেন যে সে খাবার গ্রহণ করা পান করা কামনা বাসনা চারিতার্থ করে সবকিছু সে তরক করেছে ছেড়ে দিয়েছে শুধু আমারই জন্যে সিয়ামের মধ্যে এগুলো নিষিদ্ধ আমরা জানি নিষিদ্ধ করেছেন আল্লাহ আর মানুষ যে এগুলো ছেড়ে দিয়েছে সিয়াম অবস্থায় শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্ত ফলে সিয়াম এর যে বিশেষ গিফট বিশেষ পুরস্কার সেটি হচ্ছে আল্লাহর দেয়া স্পেশাল পুরস্কার যেটা আর কোন আমলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং শুধু তাই না এই পুরস্কার যখন কেউ গ্রহণ করতে যাবে তখন তো সে একটা দরজা দিয়ে তোরণ দিয়ে প্রবেশ করবে সিয়াম যারা পালন করছেন সিয়াম যারা রাখছেন তাদের জন্য একটা স্পেশাল তোরণ এর ব্যবস্থা থাকবে সেটি কি সেটি হচ্ছে আর রাইয়ান তোরণ অথবা আর রাইয়ান দরজা হাদিসের মধ্যে এসেছে সেটিও বখারির হাদিসের মধ্যে যে ইন্নাফিল জান্নাতে বাবানিয়ালহু আর রাইয়ান মিনহু এমন জান্নাতের মধ্যে একটা তোরণ রয়েছে দরজা রয়েছে যাকে বলা হয় আর রাইয়ান এই দরজা দিয়ে রোজাদার বা স্বয়ং সম পালনকারীরা প্রবেশ করবে বলা হবে আইনা স এমন কোথায় সাউম পালনকারীগণ তারা দাঁড়াবেন তারপরে তারা একে একে প্রবেশ করবেন যখন তাদের শেষ ব্যক্তি প্রবেশ করবে সেই তোরণ দিয়ে তখন সেটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে লা ইয়াদখুলু আহাদুন গায়রহুম তারা ছাড়া আর কেউ সে তোরণ দিয়ে প্রবেশ করতে পারবে না এ হচ্ছে সিয়ামের বিশাল এক পুরস্কার বিশাল এক অভিবাদন স্বাগত জানানোর আল্লাহ আল্লাহর দেয়া ব্যবস্থাপনা আয়োজন এবং সুন্দর সম্মাননা সুতরাং আমরা বলেছি যে রামাদানের বিশাল যে করণীয় কাজগুলো রয়েছে তার মধ্যে সিয়াম হচ্ছে গুরুত্বপূর্ণ এর সাথে আরো কিছু গিফট আছে সেটি হচ্ছে যেমন সাহারি সাহারি এটাকে আরবিতে সাহুরও বলা হয় সাহারও বলা হয় বাংলাতে আমরা বলি সাহারি কেউ কেউ সেহরি বলেন আর সেহরি কথাটা আসলে অ্যাভয়েড করা উচিত কারণ সেহের শব্দ অর্থ হচ্ছে জাদু এখানে জাদু টোনার কোনো ব্যাপার নেই অতএব সেহরি বলা উচিত নয় প্রসঙ্গক্রমে প্রিয় দর্শক আমার আরেকটি কথা মনে পড়ল সেটি হচ্ছে আমরা মক্কা মদিনার হারামকে আমরা হেরেম বলি এটাও কিন্তু একটি ভুল হেরেম হেরেমখানা এটা রাজাবাদশাদের আগে এককালে ছিল যেখানে নাচ গানের এবং শারাব পানের ব্যবস্থা ছিল অতএব আমাদের হারামকে যেটিকে আল্লাহ তালা এবং রসুসাল্লাহাম স্বয়ং হাদিসের মধ্যে আল হারাম নাম দিয়েছেন আল মসজিদুল হারাম এটি কোরআনের মধ্যে এসছে অতএব এর নাম হবে হারাম একে হেরেম বলা যাবে না যাই হোক আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি সেটি হচ্ছে আমরা বলছিলাম সাহারি সাহারি একটা গিফট এই উম্মার জন্য একটা স্পেশাল গিফট কারণ এই উম্মার আগে যারা এই সিয়াম পালন করতেন তাদের জন্য কিন্তু সাহারির ব্যবস্থা ছিল না বরং তারা যখন ইফতার করার পরে আগের দিনের সিয়াম শেষে ইফতার করার পরে রাত্রে ঘুমিয়ে পড়তেন ঘুম থেকে উঠে আর কিছু খাওয়ার অপশন তাদের ছিল না তারা মানে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়ার অনুমতি ছিল এখন যদি তারা রাত্রে এগারোটায় ঘুমিয়ে যান নয়টায় ঘুমিয়ে যান দশটায় ঘুমিয়ে যান ঘুমের পরে যদি এক ঘন্টা পরে ওঠেন তবু আর খাওয়া চলবে না কিন্তু মুসলিম উম্মার জন্য খাওয়ার এই অপশনটা আছে সবে সাদেক পর্যন্ত তিনি রাতে ঘুমান অথবা না ঘুমান এই টাইমটার মধ্যে কোনো হেরফের হবে না যেটি আল্লাহ রাবুল আলমিন আল কোরআনের সুরাল বাকার একশো সাতাশি নম্বর আয়তে স্পষ্ট করে ঘোষণা করেছেন وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل তোমরা খাও পান করো যতক্ষণ না ফজরের কালো রেখা পেরিয়ে সাদা রেখা স্পষ্ট হবে আর তারপর তোমরা রাত পর্যন্ত তথা সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করো তাহলে এখানে সবে সাদেক পর্যন্ত খাওয়ার অপশনটা দেয়া হয়েছে এখন যদি কেউ রাতের প্রথম খাবারের পরে সে ঘুমিয়ে পড়ে আবার শেষ রাতে উঠে তখন সে খেতে পারবে এবং এই সাহারি খাওয়ারও কিছু সন্না আছে সেটি হচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম যেটি আনাস ইবনে মালিক রাদি আল্লাহ হাদিস থেকে জানা যায় তিনি পঞ্চাশ আয়াত পরিমাণ পাঠ করতে যে সময় লাগে মধ্যম ধরনের পঞ্চাশ আয়াত সে পরিমাণ সময় বাকি রেখে তিনি সাহারি শেষ করতেন অর্থাৎ রাতের একদম শেষ ভাগে তিনি সাহারি খেতেন সিয়ামের সাথে সংশ্লিষ্ট আরেকটা গিফট সুন্দর আমল হচ্ছে ইফতার ইফতারটা সুন্না আমরা যখন সারাদিন অভুক্ত থাকব তারপরে আমরা ইফতার করব ইফতার মধ্যে কয়েকটা সুন্না রয়েছে একটা হলো দ্রুত ইফতার করা দ্রুত ইফতার করার দলিলটা কি যেটা একটু আগে যে আয়টা বললাম ইলাল্লাইল রাত পর্যন্ত শ্যাম পালন করে রাতের ব্যাখ্যা আমরা বলেছি সূর্যাস্ত আর এর দলিলটা হচ্ছে বোখারির হাদিস যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন এদিক থেকে দিন চলে যাবে আর ওই দিক থেকে রাত্র আসবে আফতারা সাইম তখন রোজাদার ইফতার করবে অর্থাৎ এটা তার ইফতারের সময় সূর্যাস্তটাই হচ্ছে তার ইফতারের সময় আর আরেকটা সন্না হচ্ছে যে কি দিয়ে ইফতার করব। তার আগে আরেকটা হাদিস প্রিয় দর্শক আমরা একটু বলে নিই যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইয়াজালুন্না সুবে মা আজ্জালুল ফেতর যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা তবে সূর্যাস্তর ব্যাপারটা কেন নিশ্চিত হতে হবে নিশ্চিত হওয়ার পরেই আমরা ইফতার করব মানে কনফিউশন থাকলে হয়তো নিশ্চিত হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে কারণ একটা জিনিস সন্দেহ হওয়া আর আরেকটা হচ্ছে আমরা জানি যে নিশ্চিতভাবে সূর্য অস্ত গিয়েছে তারপরে সতর্কতামূলক একটু অপেক্ষা করা এই অপেক্ষা করা যাবে না এই অপেক্ষা কেন করব আমরা নিজেকে কেন সস্তার মধ্যে আমরা ফেলবো ইসলাম সেদিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে না বরং ইসলাম যখন ইয়াকিন আমাদের অর্জিত হয়ে যাবে সেই ইয়াকিনের উপর আমল করতে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে যাই আবার ফিরে আসি যে ইফতার সন্নাটাকে কি দিয়ে ইফতার করবো রসুল সাল্লাহ সাল্লাম থেকে সাহি হাদিস এসছে যে যখন তার কাছে রোতাব তথা গাছে পাকা খেজুর থাকত তিনি সেটি দিয়ে ইফতার করতেন যদি এই রোতাবটা পাওয়া না যেত তাহলে তিনি তামার তথা শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাও না থাকতো তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম দেখেন খেজুরের দেশে ছিলেন রোতাবটা খুব কঠিন ছিল না কিন্তু এতটাই রাসুল সাল্লাহ সাল্লাম মানে নিজের ব্যাপারে বা দুনিয়ার ব্যাপারে আগ্রহ পোষণ করেন নিজে বাসায় সবসময় সমৃদ্ধ খাবার রাখবেন সবসময় তিনি অল্পতে তুষ্ট থাকতেন ফলে কখনো তার বাসায় রোতাব থাকতো না কখনো এমনকি তার বাসায় খেজুরও থাকতো না অনেক সময় তিনি অভুক্তও থাকতেন সুহানুল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সিয়ামের এই গুরুত্বপূর্ণ আমলগুলোর পাশাপাশি রামাদানের আর অনেকগুলো গিফট আছে প্রিয় দর্শক আমাদের জন্য এই গিফটগুলোর মধ্যে আছে যেমন কেরাতুল কোরআন কোরআন তেলাওয়াত করা কোরআন বোঝা কোরআন উপলব্ধি করা কোরআন নিয়ে গবেষণা করা কারণ এই রমাদান হচ্ছে কোরআনের মাস আর রাসুল সাল্লাম তিনি নিজেও জিব্রিলের সাথে প্রতি রমাদানে বসে কোরআনের পঠন পাঠন করতেন কোরআন তিনি জিব্রিলকে শোনাতেন জিব্রিল তাকে শোনাতো যেটা হাদিসের ভাষায় ভাবে এসছে ফাইউদারি সুহুল কোরআন তারা একে অন্যকে কোরআনের দার্স দিতেন কোরআনের কোরআন শোনাতেন ইত্যাদি তো সুতরাং এই বিষয়টা আমরা হয়তো আরো সুন্দর করে পরবর্তী কোনো একটি মোস্তাকেল পর্বে কথা বলবো ইনশাল্লাহ আর আমার মানে কিভাবে কোনভাবে পড়তেন এবং এই পড়ার প্রতি কিভাবে গুরুত্ব দিতেন সালাফি সালেহীন কয়দিনে কোরআন খতম করতে ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে আছে আমরা এরপরে চলে যাচ্ছি রামাদানের আরো অন্যান্য গিফটে রামাদানের মধ্যে আরেকটি গিফট হচ্ছে দান খায়রাত সাদাকা করা আমরা গিফট বলছি এজন্যে যে এই কাজের স্কোপটা একটা বরকতময় আমাদের জন্য সুযোগ তৈরি করেছে একটা বরকতময় সুযোগ তৈরি করে দিয়েছে যে কারণে আমরা দেখি যে রাসুল সাল্লাহ সাল্লাম পুরো উম্মার মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন কিন্তু রমাদান আসলে তার দানশীলতা আরও বেড়ে যেত হাদিসের মধ্যে বলা হয়েছে তিনি দানশীলতায় প্রচণ্ড ভেগে ধাববান যেটা বাধাগ্রস্ত নয় এমন ঝড়ো হওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন কি পরিমাণ তিনি দান করতেন কেন দান করতেন অন্য সময়ের চেয়ে কেন তিনি দান বাড়িয়ে দিতেন কারণ এই সময়ে দান করার মধ্যে মানুষ বেশি স্বভাব পায় এটার তাৎপর্য অনেক বেশি এটা বরকতময় মাস এর প্রতিটা মুহূর্ত বরকতময় অতএব আমরা বলছি দান খয়রাত সাদাকা করার এই সুযোগটা এটা আমাদের জন্য আরেকটা গিফট রামাদান মাসের আরো গিফটের মধ্যে রয়েছে এতেকাফ এতেকাফ মানে হচ্ছে মসজিদে এবাদতের নিয়তে অবস্থান করা এবং আল্লাহর ইবাদতের মধ্যে ইন্টেন্সিভলি নিজেকে নিয়োগ করা নিয়োজিত করা তাহলে মানে এতেকাফের জন্য কোন সময়টা আমরা বেছে নেব আমরা একটা হাদিসের কথা জানি যেখানে রসুল সাল্লা সাল্লাম মানে বলা হয়েছে যে তিনি রামাদানের প্রথম দশ দিনে এতেকাফ করলেন তাকে বলা হলো তুমি যা খুঁজছো অর্থাৎ লাইলাতুল কাদের সেটা সামনে তখন তিনি মাঝখানের দশ দিন এতেকাফ করলেন তাকে বলা হলো তুমি যা খুঁজছো সেটা তোমার আরো সামনে রয়েছে তখন তিনি শেষ দশক যেটাকে আমরা শেষ দশ রজনী বলি বা শেষ দশ রাত রামাদানের তখন তিনি সেখানে এতেকাফ করলেন এবং এরপর এটা নির্ধারিত হয়ে গেল যে লাইলাতুল কাদার হচ্ছে রামাদানের শেষ দশ রজনীতে রাতে ফলে এরপর থেকে তিনি জীবনের শেষ রামাদান পর্যন্ত শেষ দশকেই এতেকাফ করতে থাকলেন এবং তার মৃত্যুর পর তার স্ত্রীরাও এই দশকে এতেকাফ করেছিলেন তো এখান থেকে আমরা বুঝলাম যে এটা রামাদানের আরেকটা গিফট কারণ এর মধ্য দিয়ে অনেক মহান সুযোগ আমরা লাভ করি প্রথমত এতেকাফ ইটসেলফ ইজ অ্যান ইবাদা পাশাপাশি এই এতেকাফের মধ্য দিয়ে আমরা লাইলাতুল কাদেরকে খোঁজার একটা মহা সুযোগ লাভ করি এতেকাফে থাকলে লাইলাত কাদের মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ লাইলাত কাদার রামাদানের শেষ দশ রাতের যে কোনো রাত হতে পারে যদি বিজয় রাতগুলোর কথা ও বলা হয়েছে সেখানে সম্ভাবনা আরো বেশি তাহলে এই এতেকাফের মধ্য দিয়ে আল্লাহর ইন্টেন্সিভ এবাদা আল্লাহমুখী হওয়া আল্লাহর সাথে স্পেশাল রিলেশন তৈরি করা লাইলাতুল কদর পাওয়ার মতো মহান মর্যাদা লাভ করা ইত্যাদি অনেকগুলো সুযোগ থাকে কি বা কত বড় পরিমাণ গিফট এটা সেটা আসলে একটু চিন্তা করলে বোঝা যাবে রমাদানের বড় গিফটের মধ্যে আরও রয়েছে সাদাকাতুল ফিতর যেটার দ্বারা আমরা নিজেকে নিজের রোজাকে পরিশুদ্ধ করি এবং মিসকিনদের খাবার ব্যবস্থা করি এবং আরেকটা অতি অতি অতি বড় গিফট হচ্ছে ঈদ রামাদান মাসের এই যে একটা উপবাস ব্রত এই যে আত্মনিয়ন্ত্রণ সংযম তাকুয়া ইমানের নবায়ন এসব কিছুর পরে একটা মহা উল্লাস মহা আনন্দের একটা উৎসব আল্লাহ রাবুল আলম আমাদেরকে প্রদান করেছেন ঈদ প্রিয় দর্শক এভাবে আমরা যদি রমাদানকে একজন অতিথি হিসাবে বরণ করি গ্রহণ করি অভ্যর্থনা করি তাহলে রামাদানের গিফটগুলো কিন্তু আমরা সহজেই পেয়ে যাব আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এই পর্বের কথা এখানে শেষ করছি হাদা সাল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত